তাহলে আমাদের বিষয় হচ্ছে গুণ অঙ্গ সম্বন্ধীয় অঙ্গ সম্বন্ধীয় গুণ কার্য আর আমরা দেখেছিলাম যে সার্বধাতু কার্যদাতা গৃহ দ্বারা হয় আর তারপরে আমরা দেখেছিলাম যে লঘু ফুগন্ত স্বেচ্ছা এমন দুটো সূত্র দ্বারা গুণ গুণ ગુણકાર્ય হয় অঙ্গে আর যেমন ভূধাতু ভাবাতি ওখানে ইগন্ত ধাতু হলে ভূ উকার জায়গায় ও হবে তারপরে আবাদেশ ভাবাতি আর ভূত ধাতু উপধা উপধা উপধাতে উকার রয়েছে লঘু এক বর্ণ তো সেই জন্যে গুণ হবে বোধ এইরকম বোধটি রূপ হবে তো সেই জন্যে দুটো সূত্র আমরা দেখেছিলাম আর গত সপ্তাহে আমরা জানলাম যে সার্বধাতুকার্ধধাতুকয়োः ওখানে বিশেষ বিশেষ ভাব রয়েছে মানে একহ অঙ্গস্য একহ অঙ্গস্য ওখানে বিশেষ বিশেষ ভাব মানে ইয়েন বেদিসন্তস্য সূত্র দ্বারা শুধু যে অঙ্গ এক নয় বরং যে অঙ্গ যার শেষে এক বর্ণ রয়েছে ওটাও সেরকম গ্রহণ গ্রহণ হবে আর সেই রকম অঙ্গের শেষে যে বর্ণ এর স্থানে মানে আলন্ত্যাসিয়া সূত্র দ্বারা পুরো অঙ্গের স্থানে গুণাদেশ হবে না কিন্তু শেষের যে বর্ণ টি যেমন ভূ ও উকারের গুণ হবে ঠিক আছে তাহলে কিন্তু ভূগন্ধ লোকভূত স্বেচ্ছা এটাও আমার আমরা দেখেছি যে সেরকম এখানে কিন্তু হয় না আর কারণটা ও দেখলাম জানলাম যে कार स्थाने एकानि अनुवृत्तिसहितसूत्रं पुगन्तलघुपदस्य च अङ्गस्य एकः गुणः सावधातुकार्धदातज्ञोः एखाने स्थान बोला होलो लघु लघुपदस्य लघुपदस्य अङ्गस्य एकः गुणः एर् सामर्थ्य सामर्थ्य सामर्थ्य अस्ति સામર્થ્ય એ જે ઉપધા উপধা লঘু উপদাস্য বহুব্রী সমাস তো ওখানে যে যার উপধায় যার উপধাতে এক বর্ণ রয়েছে এর সেরকম এক বর্ণের গুণ হবে তো সেজন্যে ইয়েনে বিরিসন্তস্য কাজ এখানে কিন্তু করবে না মূল গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে আলন্তাসিয়া ও কাজ করবে না ওকে এখন আমরা ওখান থেকে এগিয়ে যাব

भूगन्तस्य भूगन्तलघुपदस्य च सूत्रं भूगन्तलघुपदस्य च आज पर्यन्त आज पर्यन्तं आमरा देखलां जे लघुपदस्य सम्पूर्ण अर्थ कीरकं होय आमरा देखि आमी देखिछि लघुपदस्य अङ्गस्य एकः गुणः सावधातुघाटदातकयोः अखन आमरा देखबो जे पुगन्तस्य এই বাঘটি এই ভাগটি এর অর্থটা কি লেখা আছে ফুগন্তस्य ইত্যस्य सूत्रसहितं रूपं ফুগন্তस्य अङ्गस्य एकः गुणः सार्वधातुकार्यार्थयोः नास्ति चेदपि गुणः भवति लघु लघु एक नास्ति चेदपि उपधायां लघु एक वर्णः नास्ति चेदपि गुणादेशः भवति हम्म, ओकाने एक सूत्र रोचे अर्ति रि व्लि रि घ्नुयि क्ष्मायातां पुग्नौ इति सूत्रेण रि हि व्लि रि क्नुयि क्ष्मायि इत्येषां धातूनाम् आकारान्तधातूनां च फुक् आगमः भवति णिच् प्रत्यये परे यथा दा धातुः लटि ददाति अणिचि दापयति दा योगः अणिच् अनुबन्धलोपे दा योगः इ पुगागमः दा प इ दापि इति अणिजन्तधातुः दापि ति दापयति एतादृशीषु स्थितिषु धातु अणिच् प्रत्यययोः मध्ये फुक् आगमः भवति यथा दापि इति धातौ दाप् इति धातोः फुगन्तम् अङ्गम् इति उच्यते पुग् अन्ते यस्य तत् पुगन्तम् ओके তাহলে এখানে কি কি আছে আনমিউট করছি এখন ওকে রিটিবন বলো কি বুঝেছ এখানে রিটিবন আমি বলবো হ্যালো হ্যাঁ ધ્રિટી ધ્રિટી પણ બોલો গুণ হয় পরে থাকলে তো আর এর গুরুত্ব কি গুরুত্ব কি এর ফলে কিছু কিছু ধাতু যেমন ভ্লি তুই মাই এইসব ধাতুগুলো এবং আকারান্ত ধাতু কূপ আগম হয় মৃত প্রত্যয় পরে থাকলে যেমন দা ধাতু এটা তো আকারান্ত ধাতু তাই এটা আকারান্ত ধাতু এটার লটে দদাতি হয় আর নিচ প্রত্যয় যদি আমি করি তাহলে কি হবে দা নিচ আর নিঃপ্রত্যয় পরে থাকলে দা তাহলে আকারান্ত ধাতু আর নিঃপ্রত্যয় পরে আছে তাই এখানে টুক আগম হচ্ছে আর টুকের উকার আর প ইট হয়ে যায় তো পকার থাকে তাই দা পকার তারপরে ই দিয়ে হচ্ছে দাপি আর দাপি হচ্ছে তারপর সব তত্ত্ববিদ সপ অনুযায়ী সব প্রত্যয় আসছে আর আর এখানে যে আর এখানে যেটা একটু ক্ষুদন্ত সেই জন্য এর ইকের গুণ হবে তাই জন্য যে দাপিতে পরে যে ইকার আছে আর গুণ হয়ে এ হচ্ছে এখন মানে এখান পর্যন্ত এখানে পর্যন্ত তুমি যেটা বলেছো ও সমস্ত কিছু খুবই ভালো এখানে কিন্তু ই কার এখানে এখানে ব্যাপার এই যে কিছু বিশিষ্ট ধাতু আমরা দেখেছি এখানে রি রি লি রি নুই ক্ষ্মাই এদের এদের যখন প এসে যায় মানে অঙ্গম রিপ রিপ রিপ লিপ রিপ নুইপ ইসমাইব এরকম যখন হবে তখন ওখান ওখানে উপদা মানে এই বাঘটি যেটা আমি আমি পড়েছিলাম কি লেখা আছে দ্বিতীয় বাক্য দ্বিতীয় বাক্য अनेन अनेन केषाञ्चित् विशिष्टधातूनाम् पुगन्तस्य उपधायां यः इक्वर्णः सः लघुः नास्ति चेदपि गुणादेशः भवति एखाने दादातुः দাদাতুহ পরিচিত ধাতু বলেই আমি এখানে উদাহরণ দিয়েছি কিন্তু এখানে দাপ দাপ পুগন্তাঙ্গম পুগন্তাঙ্গম अस्ति এখানে পরে পরে স্পষ্ট হয়ে যাবে ঠিক আছে কিন্তু এখানে উপদা আকার উপদায় আকার আছে তো সেই জন্য এখানে গুণের ব্যাপার নয় দাপি এখানে এটা অঙ্গ নয় তো মানে দাপ ই নিচ যেখানে যেখানে নিচ হবে দাপি এটা लघुपद माने उपदायाम् उपदायाम् एक मिनिट् उपदायां कः कः वर्ण एक मिनिट् अन्वीट् कोचि আমরা যদি দাবি বলবো জীবন আমরা যদি দাবি বলবো তাহলে উপদা কোনটা বর্ণ উপদা ত্রিভুবন হ্যালো দাবি দাবি দাবি অঙ্গ যদি আমি বলবো যে দাবি দাবি অঙ্গ তাহলে উপদায় কোনটা বর্ণ হবে প হবে পকার হবে পকার তো সেই জন্য ওখানে গুণের ব্যাপার নেই পুগন্ধ যেখানে অঙ্গের শেষে প্রকার মানে ই প্রত্যয় নিচ প্রত্যয় নিচ প্রত্যয় নিয়ে আমাদের অঙ্গ হচ্ছে দাপ ওখানে উপদা হচ্ছে আকার আকার এক বর্ণ কিন্তু নাস্তি বলে গুণ হবে না ওকে তাহলে এখন আমরা দেখছি যে সেরকম পরিস্থিতি শুধু আমি দাদাতু উদাহরণ দিয়েছি দেখানোর জন্য যে আকার আন্তা নাম ওই ও মানে এখানে সূত্রার্থ কিরকম কিরকম কাজ করে দেখানোর জন্য কিন্তু এখানে দাদাত হো

হ্যাঁ তাহলে নিচ প্রত্যয় পরে আকার পুনাং পুগাগমহ ভবতি তাহলে নিচ প্রত্যয় পরে থাকলে অকারান্ত ধাতুনাং অকারান্ত ধাতুগুলি কুক আগম ভবতি অকারান্ত ধাতুগুলি কুক আগম হয় যথা দা যেমন হচ্ছে দা ধাতু এখানে দাটা হচ্ছে আকারান্ত ধাতু তার জন্য কি হয়েছে দাক এই যে কটা সেটা হচ্ছে কুকাগম হয়েছে দিয়ে কুকাগমের ক উ ইট হলো যে দাগ থাকলো তাহলে দা থেকে হচ্ছে দাগ তারপরে কি হয়েছে নিচ প্রত্যয় পরে থাকবে তার মানে নিচ প্রত্যয় পরে রয়েছে তাহলে দাঁত আর নিচ থেকে হচ্ছে দাঁতি নিচের ন ইট হয়েছে আর স ইট হয়েছে দিয়ে থাকলো দাঁতি দিয়ে পূর্ণ রূপ হলো ইয়ে টি এখানে এখানে কি হবে দাপি সপ্তি সপ্তি হ্যাঁ দাপি হ্যাঁ তো এখানে কি কাজ হবে মানে সব সব প্রত্যয় নিয়ে দাপি এখানে কিরকম কাজ হবে সব প্রত্যয় নিয়ে দাপি কিরকম কাজ হবে হুম গুণ মানে অঙ্গ কার্য করো আচ্ছা মানে কিরকম কাজ হয় বলতে মানে রূপটা কেমন ভাবে হচ্ছে সেটা বলবো স্যার মানে দাপি শব্দটি থেকে দাপি শব্দটি থেকে কেমন হ্যাঁ। দাপয়তি সিদ্ধ হবে কি করে কিভাবে হলো আচ্ছা দাপি যোগ সব যোগ তাহলে সপের পটা লসক তদ্ধিতে আর তথ্য লোভ দ্বারা ইৎসংজ্ঞা হয়ে গেল লোপ হয়ে গেল এ পড়ে থাকলো অ তাহলে দাপি অতি তাহলে এখানে গুণকার্য সম্পন্ন যদি হয়ে থাকে মানে গুণকার্য যদি হয় তাহলে এখানে হবে দা পি টি হলো তারপরে হবে এইচ ও বায়াবয়ব সূত্র দ্বারা অয়াদেশ হবে আমার জিজ্ঞেস বিশেষ বিশেষ এখানে প্রশ্ন যে কোনটা সূত্র দ্বারা তোমার এই যে গুণ কাজ হবে ও ও মানে গুণ কোন সূত্র দ্বারা গুণকার্য হবে মানে দাবি অতি এখানে হ্যাঁ, পরের কি হবে পরের লঘুপদস্য চ এই সূত্রের দ্বারাই হবে না না হ্যাঁ দিদিবন হ্যাঁ, বলো সেটাই সেটা সেটাই আমি বলতে চাইছিলাম যখন দিতিবন বলছিল দিতিবন বলছিল তো যে দাপি এখানে উদাহরণ এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা। দৃতিবন বলো কোনটা সূত্র হবে এখানে না হ্যাঁ কারণটা কি কেন কেন হবে না এখানে কারণ এখানে উপধাপে তো ককার আছে মানে হল আসছে সেজন্য ইট তো নেই হ্যাঁ মানে এখানে দা ধাতু দা ধাতু দা ধাতু থেকে যখন অনিচ এসে যাবে তখন কি হবে যে পুগন্ত পুগাগম হবে আর দাপি আসলে দাপি নূতন ধাতু মানে দা o dhatu or dapi o dhatu dapi hoye gelo णिजन्त धातु णिज् अन्ते यस्य सः णिजन्त धातु তো এটা এগান্ত ধাতু হয়ে গেছে সার্বধাতু কার্যাতকীয় কাজ করবে কারণ এখানে এগান্ত এগান্ত অঙ্গ অঙ্গ ইগন্ত কাজ করবে না তাই তো ওকে প্রীতিবন তো আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বলো আচ্ছা। তাহলে সূত্র দ্বারা গুণ হবে বলো কি হবে হুম হ্যাঁ সর্বধাতু কার্যধাতুর কর সূত্র দ্বারা গুণ গুণ হবে যে এই যে রূপটা দাপ হইতে এই রূপটা হবে কিন্তু স্যার আমি একটা কথা বলবো সেটা হলো যে স্যার এটা বুঝতে পারলাম গুণ করে এক এক গুণ করে কি হবে রূপটা বলো আচ্ছা। গুণ করে হ্যাঁ সার্বধাতু কার্যধাতু করে হয় সূত্রের দ্বারা গুণ হয়ে দাপে এরকম রূপ হবে হ্যাঁ ডাপে অতি তারপরে তারপরে ইচ বায়াবাদ করে অয় আদেশ হবে হ্যাঁ ঠিক আছে ডাপে ওকে বলো হ্যাঁ স্যার বলছি যে ইয়েটা বলছি যে পুগন্তস্থ লঘুপদস্থ চ এর দ্বারা কেন হচ্ছে না কারণটা কি ডাপি ডাপি কি কারণটা যে তার কারণে পুগন্তস্থ লঘুপদস্থ চ এই সূত্রের দ্বারা গুণাদেশ হচ্ছে না মানে ভূগান্ত লঘুপদস্য চা দুটো বাঘ আছে ভূগান্তস্য অথবা লঘুপদস্য এখানে দাপি লঘুপদ লঘুপদম অঙ্গম কি দাপি লঘুপদম অঙ্গম কি দাপি লঘুপদ তোর দা আছে তো তাহলে তো এটা লঘুপথম অনুগম কিভাবে হচ্ছে হচ্ছে না না না না অঙ্গম হচ্ছে কি এখানে দাপি সব এখানে অঙ্গম কি দাপি সব প্রত্যয় নিয়ে সব প্রত্যয় নিয়ে সব প্রত্যয় নিয়ে হ্যাঁ, অঙ্গম হচ্ছে দাপি হ্যাঁ সব প্রত্যয় নিয়ে অঙ্গম হচ্ছে দাপি হ্যাঁ তো দাপি অঙ্গম হলে অঙ্গ হলে মানে উপদায় উপদায় কোনটা বর্ণ হবে ই হবে তাহলে ই হবে উপদা অঙ্গ হচ্ছে দাবি অঙ্গ হচ্ছে দাবি শেষের বর্ণটি হচ্ছে ই উপদা উপদা উপদা হচ্ছে আর অঙ্গ হচ্ছে দাবি দাপি অঙ্গ হলে সব প্রত্যয় নিয়ে দাপি অঙ্গ হলে শেষের বর্ণ হচ্ছে ইকার দাপি শেষের বর্ণ হচ্ছে ইকার হ্যাঁ। উপদা বর্ণ শেষের বর্ণ হচ্ছে ইকার আচ্ছা উপধা বর্ণ উপধা বর্ণ তো আই হচ্ছে স্যার না ই ই বর্ণ আগে কোনটা বর্ণ न न न न ई वर्णो आगे तो प आचितो प पकार আচিতো দা দা পি তাহলে ই বর্ণের আগে তো দা আ থাকছে স্যার না না না প পকার নেই হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিচ নিচ না নিয়ে প আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প আছে তো দা প ই পকার পকার চাই নিচো পকার তুমি চাই তুমি চাও না পকার চাও না द आप इ आचि द आप ति द आप द आप इ ইকার শেষের বর্ণ এর আগে পাকার আছে তো লঘুপতাস্য লঘু নাম দুটো অঙ্গ আছে ভুগান্তস্য লঘুপতাস্য এখানে দাপি লঘুপদমঙ্গম কি মানে উপদায়াম লঘু ইক এখানে উপদায়াম কর্ণা কোনটা বর্ণ উপদায়াম দাপি অঙ্গ হলে উপদায়াম কোনটা বর্ণ দাপি অঙ্গ হলে স্যার উপধেয়তে তো আছে আমার মনে হচ্ছে বলো দাপি হ্যাঁ কিছু আর বলো কারণ অনেকবার আমি বুঝেছি প্রীতিবন বুঝতে পারছি না বলো বলো কি আছে হ্যাঁ প্রীতি অবুপদা কাকে বলে অন্তবর্ণের পূর্ববর্ণ হুম তাহলে অন্তবর্ণের পূর্ববর্ণ হলে তো তোর আচ্ছা একদম অন্তবর্ণ নয় আমি তো একদম অন্তবর্ণ ধরছি দা তার পূর্ববর্ণ ধরছি আ এবার যদি এরকম ভাবে ধরা হয় যে একদম অন্তবর্ণ হচ্ছে তার আগের বর্ণ হিসেবে প হয় তুমি বুঝতে পারছি না যে একদম অন্তবর্ণ বলছে না না দাপি দাপি এটাতে এটাতে উপধা কি দাপি এটাতে উপধা হচ্ছে প হ্যাঁ পকার তো প্রকার হয়ে গেল হ্যাঁ প্রকার হয়ে গেল তো সেই জন্য সেই জন্য লঘু পদম লঘু এটা অঙ্গ এই যে অঙ্গ ধাপি लघुपदमङ्गं नयतो লঘুপদমঙ্গম যদি পটা আপনার উপধা হয়ে থাকে না খান পদম হ্যাঁ তাহলে পটা যদি উপধা হয়ে থাকে তাহলে এটা তো পদম হ্যাঁ তো এখানে তো আমি দীর্ঘ কিছু দেখতে পাচ্ছি না লঘুই তো মনে হচ্ছে আমার माने लघुपदम् अङ्गं बहुव्रीहि समास् जार् उपधायां जार् उपधायां हम्म। जार् उपधाते हम्म। लघु एक वर्ण सेटा लघुपदम् अङ्गम् एखाने सेरकं नै तो हम्म। पकार तो से जन्ने এটা মানে আমরা যদি দেখতে চাইব যে এখানে ভূগান্ত লঘুপথে সূত্র কাজ করবে কিনা প্রথম তো আমরা দেখছি যে এটা অঙ্গ লঘুপদম সেরকম অঙ্গ নয় তো এ এ মানে এখানে লঘুপদম কাজ করবে না লঘুপদস্য এখন পুগান্তস্য কাজ করবে কিনা পুগান্তস্য কাজ করবে কিনা মানে দাপি এরকম অঙ্গ উগন্তম অঙ্গম কি দাপি দাপি অঙ্গে শেষে পুক অন্তে আছে কি না বলো অন্তে আছে কি হ্যাঁ অন্তে তো হ্যাঁ অন্তে মুখ রয়েছে আর আছে হ্যাঁ, শেষে কি আছে ই আছে শেষে ই আছে লিপ প্রত্যয়ের ই আছে হ্যাঁ তো সেই জন্য এটা পুগ পুক অন্তম নয় এটা উপদা এখানে উপদা হ্যাঁ। উপদা পুক পুগান্ত নয় হ্যাঁ হ্যাঁ না না এ মানে যদি আমি বলবো দাপ মানে নিজ প্রত্যয় নিজ প্রত্যয় নিয়ে দাপ অঙ্গ হলে ওখানে দাপ পুগান্তম অঙ্গম হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সপ্রত্যয় নিয়ে অঙ্গ হচ্ছে এটা কিন্তু হ্যাঁ, নয় কারণ শেষে ইকার রয়েছে তো সেজন্য এখানে দাবি শব্দটি সব নিয়ে কোনটা সূত্র হবে গুণ হ্যাঁ কারণ এটা এটা লঘু নয় লঘুপদমও নয় আর ফুগান্তমও নয় ওকে তারপরে কি আছে পরন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ দাপ কিন্তু এখানে এখানে আমরা কি দেখছি মানে দুটো আলাদা আলাদা পরিস্থিতি আছে এক হচ্ছে দাপ are Dap are niche. pratyay ni hmm. angam pugantam. Dap. তো ওখানে আলাদা ওখানে দেখতে হবে যে পুগান্ত লঘুপদ পুগান্ত লঘুপদ সূত্র করবে কিনা সেটা আলাদা ব্যাপার এখন পরে লেখা আছে যে ওখানে কাজ হবে কিনা কিন্তু এখন দাপই আমরা দেখছি এখন দাপ যুক্ত আমরা করেছিলাম এখন দাপি হয়ে গেছি দাপি যুক্ত সব দাপি সপ্তি এখানে সব প্রতি নিয়ে এখন আমরা দেখছি এখন স্পষ্ট হয়ে গেছি তো যে দাপি সব প্রত্যয় নিয়ে দাপি পুগান্ত ও নয় আর লঘুপদমও নয় সেজন্য দাপি আর সাপ এই পরিস্থিতিতে কিন্তু ফুগান্তলঘুপাতের চা কাজ করবে না সেটা তো স্পষ্ট হয়ে গেল তাই তো আর কিন্তু এখন তুমি যেটা জিজ্ঞেস করছো দাপ ইউগাহার নিচ এটা আলাদা ব্যাপার এটা পরে লেখা আছে ওটা ওখানে কাজ করবে কিনা ওটা দেখতে হবে ওখানে দাপ নিচ মানে পথে নিয়ে দাপ ভুগান্ত হয়ে গেছে ভুগান্ত কিন্তু এখন আমরা বলেছিলাম কি যে দাপি যুক্ত সব এখানে দাপি পুগন্তও নয় আর লঘুপদও নয় হ্যাঁ, এখন প্রীতিবন বলো পরন্তু মানে পরন্তু তত্র তত্র মানে কুত্র তত্র মানে কুত্র এখন দাপ নিচ ধৃতিবন যেটা জিজ্ঞেস করছে দাপ ইউগহার নিচ এখানে তত্র মানে যেখানে দাপ সুগার্ণের মানে পুকান্তমঙ্গম দাপ মঙ্গম হ্যাঁ, হ্যাঁ প্রীতিবন বলো পরন্তু তত্র মানে দাব যোগ যেখানে রয়েছে সেখানে কি বলছে না উপধায়াম আকারহ দাপ মানে সেখানে উপধাতে আকার রয়েছে দাপ আচ্ছা অতহ গুণকার্যস্য প্রসঙ্গः এব নাস্তি মানে কি গুণকার্যের প্রসঙ্গ মানে এখানে বলছে কি মানে পরন্তু তত্র মানে যেখানে দা রয়েছে সেখানে তো পুগন্ত অঙ্গ প থাকার কারণে মানে টুক রয়েছে টুকের আগম হয়েছে তো পুগান্তঙ্গ অঙ্গ হচ্ছে উপধায়া আকারহ তাই আকার রয়েছে উপধা মানে ডাব যদি আমরা ধরি তাহলে এখানে উপধা হচ্ছে আ মানে উপধাতে কি রয়েছে আকার রয়েছে অথবা গুণকারী হচ্ছে প্রসঙ্গ এব নাস্তি মানে তাই গুণকার্যের প্রসঙ্গ হবে না মানে কি প্রসঙ্গ মানে দেখো দেখো দেখো যদিও যদিও মানে যদিও ডাব যোগ ডাব আর নিচ নিচ প্রত্যয় নিয়ে এখন আমাদের পুগন্ত পুগন্ত অঙ্গ আছে ডাব শেষে প্রকার আছে নিচ প্রত্যয় শেষে প্রকার আছে তো কিন্তু কিন্তু তা সত্ত্বেও এখানে গুণ কার্যের প্রসঙ্গ এব নাস্তি কেন কারণ এই যে উপদায় উপদায়াম তত্র গুণ গুণ কোথায় সম্ভব হয় যখন ই উ রি তিনটি বর্ণ এখানে আকার আছে আকারের গুণ হয় আকারের গুণ হতে পারে সেই জন্য মানে এখানে পুরান্ত আচ্ছা। অঙ্গ আছে কিন্তু উপদায় এক বর্ণই নেই হ্যাঁ এক বর্ণ নেই আকার রয়েছে হ্যাঁ সেজন্য প্রসঙ্গ এব নাস্তি হ্যাঁ কিন্তু কিন্তু অন্তে ধাতবহ অপি সূত্রে অন্যে অন্তে অন্যে কিন্তু অন্যে ধাতবহ অপি সূত্রে সূচিতাः সन्ति येषां पुगन्ताङ्गस्य उपोधायाम् इक् स्वरः अस्ति यथा रि रि वि रि एषां সুগান্ত রিপ রিপ রিপ রিপ মানে আগে আমরা দেখলাম যে দাপি এখানে যেমন দেখলাম যে কি রয়েছে না উপধাতে কি রয়েছে উপধাতে আকার রয়েছে সেখানে ইগন্তঙ্গ নেই তার জন্য গুলে প্রসঙ্গ আসছে না কিন্তু কিছু কিছু ধাতুর ক্ষেত্রে যেগুলো পুগন্তঙ্গের উপধাতে ইক ইক স্বর রয়েছে যেমন বলছে রি রি রি রি এগুলোর যদি পুক অঙ্গ যদি মানে পুগন্ত যদি পুকের যদি আগম ঘটে তাহলে সেক্ষেত্রে এগুলোর হবে রূপ হবে রিপ গ্রিপ ব্লিপ ব্রিপ এগুলো প্রত্যেকটাতেই কিন্তু কি রয়েছে না পুকন্ত সুপধায়াম ইক সরহ অস্থি হ্যাঁ যেমন রিপ লিপ রিপ এগুলোতে ই কার রয়েছে মানে এগুলো মানে উপধায় কি রয়েছে অত্র ইদ্যপি উপধায়াম ইক সরহ হস্ত ইক্ষরः वर्णः लघुपथः नास्ति अपि দীর্ঘ दीर्घ इक्षरः পুগন্ত पुगन्त लघुपथस्य च ইত্যানেন দীর্ঘ আচ্ছা তাহলে আমরা তো জেনেছি যে লো মানে আমরা যখন দুটো কন্ডিশন একটা হচ্ছে পুগন্তস্য আর একটা লঘু এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে গুণ হয় কিন্তু লঘু উপধার ক্ষেত্রে শুধুমাত্র লঘু উপধাতেই গুণ হয় সেখানে যদি কোনো দীর্ঘ থেকে থাকে তাহলে সেখানে গুণ হয় না কিন্তু পুগন্তের ক্ষেত্রে কি হবে না পুগন্তের ক্ষেত্রে যদি উপধায় হস্ত না থেকে দীর্ঘ ইক থাকে তাহলেও গুণ হবে যেমন বলছে হৃদ যদি এটাকে নেওয়া হয় তাহলে উপধায় কি রয়েছে অঙ্গ এটা কারণ শেষে পর রয়েছে তো অঙ্গ এবং কি রয়েছে না উপধাতে কি রয়েছে দীর্ঘই রয়েছে হৃদ রয়েছে দীর্ঘই রয়েছে তাহলে এটা তো হস্ত নয় কিন্তু তবুও কি আলোচ্য সূত্র দ্বারা পুবান্তস্য লঘুপদস্য চয় এই সূত্র দ্বারা কি হবে না গুণ আদেশ হবে যে কিরকম রূপগুলো হবে যেমন হৃদ অর্প তারপরে হৃদ হচ্ছে রেট হচ্ছে বেড রিপ হচ্ছে রেট ঠিক আছে ভালোভাবে বল বলছো মানে এখানে আমাদের সূত্রটা সূত্রটা কি এখানে আকারান্ত ধাতু হলে ভুগান্তম অঙ্গম তৈরি হবে যেমন দাপ কিন্তু ওখানে উপদায় এক বর্ণ নেই তো ওখানে যদিও মানে অর্তি রিভ লিক ভুগ্ন ওটা এই সূত্রটি এই সূত্রটি কাজ করবে কিন্তু ভুগান্ত তারপরে তারপরে আকারান্ত ধাতু হলে দাপ ওখানে তো কাজ করবে না প্রথম সূত্র মানে অর্টি রিভলি সূত্র কাজ করবে কিন্তু ভুগান্ত লঘুপদাসে কাজ করবে না দা ধাতু হলে কিন্তু এই সূত্র দ্বারা এক দুই তিন চার পাঁচ সোজা বলা হলো সূত্র সূত্র মধ্যে সেজন্য এদের এদের যখন পুগন্ত অঙ্গ হবে এদের পাঁচ যে পাঁচ ধাতু বিশেষ করে এই শুধু পাঁচ এই যে পাঁচ ধাতু এদের উপদায় যখন পুগান্ত হলে হবে তখন উপদায় এক বর্ণ আছে আর লঘু লঘু এক বর্ণ না হলেও গুণ হবে কারণ এখানে লঘু হতে হবে সেরকম নেই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বলো স্যার বলছি যে এখানে যে লেখা যে সেই তথাপি পুরন্ত লোকপদস্থ ইত্যাদি না পুগন্ত অঙ্গস দীর্ঘ ইকাহ গুণ আদেশ আদেশ ভবতি রিট আলপা রিট হেভেট ব্লিড ব্লেট রিট রেট তাহলে সেই দীর্ঘিকারটা কি সেই এচো অয়বায়ব দিয়ে মানে একারটা হচ্ছে যে কোন সূত্র বুঝতে পারছি না এচো অয়বায়ব দিয়ে কি হচ্ছে না না না না না এখানে এখানে তোমার কোনটা কোনটা রূপ নিয়ে জিজ্ঞেস করছো মানে এখানে আমরা দেখছি যে যেমন এখানে যেমন রিপ রিপ রেপ হয়ে গেল রিপ রেপ হয়ে গেল কেন কেন হ্যাঁ। গুণ হয়ে গেল আবার বলো তোমার হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ, স্যার ওইটাই বুঝতে পারছি না হিটটা কি করে হয়ে গেল কি করে হলো এমনি বুঝতে পারছি না মানে মানে কি হলো রিপ রিপ থেকে যখন রেপ হয়ে গেল রিপ থেকে রেপ তখন কি রকমের কাজ ই ই e, e থেকে এ হয়ে গেল কি রকম কাজ মানে এটা এটা অঙ্গ কার্য না সন্ধি কার্য থেকে হ্রেব এটা হ্যাঁ। তুমি তুমি বলছো এচয়াবাহ হ্যাঁ, সন্ধি এখানে এখানে কি হচ্ছে এটা পরে পরে যে প্রত্যয় প্রত্যয় প্রত্যয়টি কি এখানে রিচ মানে রিপ রিপ যোগ রিপ যোগ শুনতে পাচ্ছি না হুম আমি যেটা বলছি তুমি শুনছো তো না স্যার কি পুরোটা কেটে গেল একদম কথাটা খুব কেটে কেটে যাচ্ছে আজকে এক এক মিনিট এখন এখন ভালোভাবে শুনবে হ্যাঁ এখন আমি বলছি যে এখানে আমাদের কি রকম পরিস্থিতি ধাতু হো ধাতু রিপ প্রত্যয় এনএচ णिच् आसले नथिङ्ग् नवासित् सिजुन्नि सावधातुक् नोय् किन्तु आर्दुदातुक् आर्दुदातुक् प्रत्यये सिजुन्नि अणिच् प्रत्यये निये आर्दुधातुक् प्रत्यये आर्दुदातुक् संयक् प्रत्यये हवा कारणे एखाने भूगन्तलघुपदस्य च सूत्रद्वारा एखाने ह्रीप् युक्तो अणिच् एखाने এখানে হ্রিপ পুগন্তমঙ্গম শেষে পুক এদে এ যে সূত্র অর্থি হ্রি ক্লি রি নুই ক্ষ্মাইয়াথাম পুগ্নৌ সূত্র দ্বারা এখানে অণৌ অণৌ মানে অনিচ অনি এর সপ্তমী সপ্তমী হ্যাঁ তাহলে সেরকম সেরকম হলে সেরকম হলে এখানে णिच् প্রত্যয় পরে ফুগন্তस्य অঙ্গस्य উপধায় যে এক বর্ণ দীর্ঘিকার এর গুণ হবে তাই হ্রিপ থেকে হ্রেপ হবে পকার এসে যাবে পকার এসে যাবে অর্থ হ্রি সূত্র দ্বারা ফুক আর এখন এখন তো মানে শুরুতে হ্রি নিচ শ্রী হ্রি নিচ তো এখানে আরটি হ্রি ভ্লি হ্রি নুইক স্মাইয়া তাম ফুগ্ন সূত্র দ্বারা পুগাগম হবে মধ্যে মধ্যে মধ্যে মাঝখানে তো হ্রিপ নিচ আর এখন পুগান্তমঙ্গম হয়ে গেছে হ্রিপ নিষ্প্রত্যয় নিয়ে তো আর ই এখন এখন তো অঙ্গ অঙ্গ হৃপ অঙ্গ পুগন্ত শেষে পুক আর উপদায় এক বর্ণ আছে দীর্ঘিকার সেই দীর্ঘিকারের গুণ হবে রেপ হ্যাঁ এখন অনমিট করছি ওকে বুঝেছো বুঝেছি হ্যাঁ স্পষ্ট হয়ে গেল তুমি কেমন লাগছে একবার বলো oh, কি কাকে বলছেন ধৃতিকে তো হ্যাঁ, হ্যাঁ কি বুঝেছো আমি যেটা বলেছি তুমি বলো তারপরে দীপাই বোন বলবে জীবন বলো বলছি ছাড়া রি রি ব্লি রি ওগুলো বলবো মানে তুমি বলো যে মানে দীপায়নি বন বুঝতে পারোনি যে বুঝতে পারিনি যে রিপ রেপ কেমন হয়ে গেল ও আচ্ছা এই যে রিপ রিপ রিপ রিপ এগুলো তো পূজন তো এখানে পূজের আগম হয়েছে এগুলো পূজন্ত রিট রিট লিট রিট এগুলো এবারে পূজন্তস্যের সূত্রে বলা হয়েছে যে পূজন্ত অঙ্গের ইকের গুণ হয় তো এখানে যেহেতু রি রিট রি রি এগুলো হলো পূজন্ত তাই এখানে যে ইক আছে এই অঙ্গগুলোতে তার গুণ হবে তাহলে যেমন টাই ধরি একটা পুগন পুগঙ্গ পুগন্ত অঙ্গ তো এখানে রিতে এখানে এই অঙ্কুবন্ত অঙ্গতে ই কোনটা আছে ই উ রি রি আছে এখানে ইক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, মানে মানে শুরু শুরুতে কি আছে শুরুতে হ্রি আর নিচ হ্রি আর নিচ ब्लि अणकारचकारयोः इत्संज्ञालोपश्च ह्री इ अणिच् अणिच् प्रत्यये अण इ च न च দুটো ইৎসংজ্ঞা लोपः तर्हि तावले হ্রি হ্রি इ ই প্রত্যয় মানে হি যেখানে যেখানে প্রত্যয় মানে ই পরে আছে ওখানে আর রি রি রি নুই মাই আতাম পুক নৌ সূত্র দ্বারা পুক আগম হবে সেজন্য রি হ্যাঁ। ই হ্যাঁ। রিপ ই এখন পুকান্ড লোকপ্রতা সেটা কাজ করবে কারণ হ্যাঁ। ই প্রত্যয় নিয়ে রিপ অঙ্গ पुगन्तो शिशिप पुगन्तो আর উপদায় এক বর্ণ আছে ইকার এক বর্ণ আছে তো যদিও যদিও সে এক বর্ণটি লঘু নয় কিন্তু যেহেতু এখানে পুগান্তমঙ্গম আছে শেষে পুক আছে সেজন্য যদিও ইকার দীর্ঘ না তো না তো হ্রস্ব তা সত্ত্বেও গুণ হবে কারণ এই অঙ্গ লঘু পদমঙ্গম নয় কিন্তু ঠিক আছে গেছে দিবানি বন্ধ কি বুঝেছো বলো স্যার ওই যে শীত যেটা বলছেন যে ওই পবন্ত লঘুপরস্য চ দ্বারাই ওই শীতের তাহলে হ্রিপ হ্যাঁ। কে হ্রেপ হয়ে যাবে পুগান্ডা করে তত্র গুণ গুণ গুণ হবে ই কারের গুণ হবে এ ই স্থানে এ আর হ্যাঁ। কিছু নেই তুমি তুমি লটকারে তুমি পড়ো লটকারে কি লেখা আছে लौट लकारे लिप अर्प অর্পি অর্পয়তি এখানে রূপটা হবে হলো ওই পুগন্ত লঘু হ্যাঁ পুগন্ত লঘু প্রদস্য চার দ্বারা অর্প যদি হয় অর্পটা কি করবেন সেই লিটের পর অর্পটা কি করে আসলো это Туганда Нухамада Сачадара Ортасля, это Орти. Орти. হ্যাঁ মানে মানে রিপ থেকে রিপ থেকে অর্প এখানে রিপ থেকে অর্প কিরকম কাজ হলো রিপ থেকে অর্প আচ্ছা আচ্ছা রিস্থানে হলো সে মানে অয় অর ওই সূত্রটা খাটতেছে রিস্থানে সে অর আদেশ নামটা মনে হচ্ছে না হ্যাঁ রি থেকে মানে ওটা ওটাই গুণ হ্যাঁ ওটাই গুণ কাজ এটা আমাদের গুণ হবে রি আচ্ছা। রি এর গুণ কি হবে আর যেরকম রি রে হয়ে গেল সেরকম রি আর হয়ে গেল ঠিক আছে হুম আচ্ছা প্রীতিবন একবার বলো প্রীতিবন স্যার কোনটা বলবো স্যার হ্যাঁ ও আচ্ছা লট লকারে লিট থেকে হচ্ছে অর্ধ তো কীভাবে হচ্ছে না লিটা এটা তো আমরা দেখেছিলাম যে এই ভূগন্তস্য লঘু পদস্য চ ভূগন্তের যে অংশটা আমরা দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে ওই ত্রিহ্রি ওই সূত্র দ্বারা দেখেছিলাম যে এখানে কি কি ধাতু রয়েছে রি ধাতু রয়েছে হ্যাঁ রি ধাতু রয়েছে এবং পরে কি রয়েছে পরে পুকের আগম হয়েছে হ্যাঁ ভূ কাগজ বলছে যে কটা তথ্য লোভ ইচ্ছা মানে কটা ইচ্ছা মানে ইচ্ছঙ্গা হয়ে গেছে লোভ হয়ে গেছে আর উটার ইচ্ছঙ্গা হয়ে গেছে লোপ হয়ে গেছে দিয়ে অঙ্গটা কিরকম হয়েছে না লিপ হয়েছে এবার কি আলোচ্য সূত্র মানে পুগন্তস্য লঘুপদস্য চ এই সূত্র দ্বারা কি হচ্ছে কার্য সম্পন্ন হচ্ছে কেন গুণকার্য সম্পন্ন হয়ে কি হচ্ছে রি এর জায়গায় অর হচ্ছে তাহলে অর পর দিয়ে আপনার অর্প হয়েছে এবার অর্থ হবার পর কি রয়েছে এটা তারপরে নিচ থাকবে কারণ শর্ত ছিল নিচ পরে থাকলে অকারান্ত অঙ্গ আর ওই যে ধাতুগুলো দিয়েছিল মানে আপনার ওই রি রি রি রি নুই এই যে ধাতুগুলো তার মধ্যে রি ধাতু এখানে বর্তমান তো সেই কারণবশত পরে নিচ রয়েছে তো অর্প যোগ যোগ অর্প যোগ নিচ সব ইয়ক্তি তাহলে নিচেরও নটা ইট হয়ে গেল ছটা ইট হয়ে গেল তাহলে অর্পি এরকম রূপ হলো অর্পি হওয়ার পর কি রয়েছে অর্পি হওয়ার পর হয়েছে আপনার ওই সব প্রত্যয় রয়েছে তো সেই কারণে কি হবে অর্পে এরকম রূপ হবে তারপর ইচ বায়াবায়ব দ্বারা অয় আদেশ হবে মানে অরপয় দিয়ে রূপটি পরে কি রয়েছে মানে সিঙ্গন্ত রয়েছে তো তার জন্য অরপয়তি এরকম রূপ হবে লট লকারে প্রথম পুরুষের এক বছরে হ্যাঁ ঠিকই আছে এইরকম পরে বলুন দীপ ও আচ্ছা পরের গুলো আচ্ছা ওইটা একইভাবেই স্যার হবে পরেরও রয়েছে কিরকম না রিপ রয়েছে রিপ রয়েছে তো এই রি রি এই ধাতু রয়েছে হ্যাঁ আর পরে কি হয়েছে না ঋ এরকম ঘৃ এরকম ধাতু রয়েছে আর পরে আপনার পুগন মানে কুকঙ্গের আগম ঘটেছে তো কুগন্ত হয়েছে আর এখানকার যে উপধাটা সেটা কি উপধা সেটা হচ্ছে আপনার দীর্ঘ উপধা কিন্তু আলোচ্য সূত্র দ্বারা এটা জানা গেল যে লঘু উপধা না হলেও যদি পুকের আগম ঘটে তাহলে সেক্ষেত্রে দীর্ঘ উপধাতেও কি হয় না গুণকার্য সম্পন্ন হয় তাহলে কার্য সম্পন্ন হয়ে হলো রেপ হলো রেপের পর নিট রয়েছে তো নিচের কারণে রেপ পি হলো তারপর সব আর সিং সিং রয়েছে তো সেখান থেকে ওই একইভাবে রেপে হলো রেপয়তি এরকম রূপ হলো তারপরের গুলোতেও সে ওই একই হবে হ্যাঁ একই হবে হ্যাঁ সব হ্যাঁ। একই হবে তা আমার আমার তোমার জন্য একটি জিজ্ঞাসা যে রিপ থেকে রিপ থেকে অর্প শুরু শুরুতে রিপ থেকে অর্প রিপ থেকে প্রথমের ধাতু প্রথম ধাতু রি হ্যাঁ। ধাতু রিপ থেকে অর্থ এর এই যে এই যে গুণ কার্য হয়ে গেল নিমিত্ত কি নিমিত্ত আচ্ছা কি কারণ বশত হলো হ্যাঁ আচ্ছা এটা তো আপনার প্রথমে তো আমরা দেখলাম যে হুই যেটা সেটা তো আপনার এই ওই ভূগন্ত অঙ্কের যে মানে একটা অবস্থা ছিল যে ওই ধাতুগুলো মানে অস্তি রি রি ফ্রি লি ব্লি রি নুই স্বামী এই ধরনের ধাতুগুলো থাকতে হবে তো তার মধ্যে রি ধাতু রয়েছে হলো তারপরে কি রয়েছে তারপরে আপনার পুগন্ত রয়েছে তো পুগন্ত রয়েছে আর আর আপনার বলছি জানেন আর বলা ছিল যে কি মানে না মানে সূত্রটার অর্থটা এরকম মানে পুগন্তস্য লঘুপদস্য রিটার ছিল মানে পুগন্তের ক্ষেত্রে কিরকম ছিল না পুগন্তস্য অঙ্গস্য ই কহ গুণ সার্বধাতু কার্যধাতু কয়হ সার্বধাতু কার্যধাতু প্রত্যয় পরে থাকলে পুগন্তের অঙ্গের ইকে কি হয় না গুণ কার্য সম্পন্ন হয় তো এখানে যে গুণ কার্যটা যেটা হয়েছে মানে রি থেকে যে অটটা হয়েছে সেটা পুগন্তস্য লঘুপদস্য কারণেই মানে এই এই সূত্রর দ্বারাই হয়েছে তো সেখানে এখানে প্রথম যে অবস্থাটা স্ত্রী রয়েছে টুকের আগম ঘটেছে এবং কি রয়েছে পরের নিচ থাকতে হবে বলেছে তো নিচ তো পরের কন্ডিশনে দেখতে পাবো আমরা যে নিচও রয়েছে পরের নিচ রয়েছে আর কি রয়েছে সার্বধাতুক আর্ধধাতুক প্রত্যয় পরে থাকবে তো নিচের পরই আমরা দেখবো যে সব প্রত্যয় রয়েছে তো সেটা সার্বধাতুক কারণ আমরা জানি তিন শীত সার্বধাতুকম তা সবটা যেহেতু শীত তার কারণে সার্বধাতুক প্রত্যয় পরে রয়েছে তো এতগুলো অবস্থা পরে থাকার মানে এতগুলো নিমিত্ত পরে থাকার কারণে এই পুবন্তস্য লঘু পদস্থিত এই সূত্র দ্বারা ডি জায়গায় অর হয়েছে মানে কার্য সম্পন্ন হয়েছে ওকে ওকে এখন এখন প্রায় তুমি বুঝেছো কিন্তু শুধু আমি ভুল আমি জিজ্ঞেস করছি যে এখানে যখন রিপ অর্প হয়ে যাবে রিপ অর্প হয়ে যাবে ओखने ফুগন্ধस्य একহ গুণহ সার্বধাতুক আটাতুকयोः তো এখানে এখানে সার্বধাতুক আটাতুকयोः ইতি যে যে নিমিত্ত ওটা কি এখানে রিপ থেকে অর্প এখানে যে সাবধাতুক ইতি ভাগ আছে না ফুগন্তস্য অঙ্গস্য একহ গুণহ সাবধাতুক আটাতুকयोः এটা এটা কোনটা কোনটা যে পরে আছে সর্বধাতুকারাতিহ এর প্রতিনিধি কি আছে এখানে এখানে এখানে স্যার এখানে স্যার সব রয়েছে তৃতীয়পন বলো সব রয়েছে মানে নিমিত্ত তুমি বলতে চাও যে নিমিত্ত হচ্ছে সব দৃষ্টিপন কি বলছো না নিমিত হ্যাঁ, নিচ কেন কেন এখানে হ্যাঁ, মানে আচ্ছা। হ্যাঁ প্রতিবন প্রতিবন দেখো হ্যাঁ। যে কোনো কাজ যে কোনো কাজ হবে যেখানে সপ্তমী বিভক্তি সাবধাতু থেকে মানে সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি মানে পূর্ব কাজ পূর্ব কাজ মানে পূর্ব কাজ মানে বহু অনেক দূর সব থেকে অনেক দূর আগে যে মানে মাঝখানে নিচ আছে তারপরে সব অনেক দূর হয়ে গেলে মানে, মানে, হ্যাঁ, হ্যাঁ। মানে সোজা যেটা একেবারে নিকট কাছে কাছে ওটা হতে হবে হ্যাঁ, মানে সেটা নিমিত হতে পারে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রথমেই প্রথমেই আদ্য ধাতুক রয়েছে তারপর সার্ব ধাতুক রয়েছে তো সেখানে প্রথমে আদ্য ধাতুকটাকে আগে ধরতে হবে মানে যে প্রত্যয় সোজা কাছে কাছে আছে ওটাই ওটাই ওটাই নিমিত হতে পারে এর থেকে যে যে কোনো যে কোনো প্রত্যয় দূর ওখান থেকে দূর মানে সপ্তমী সপ্তমী ব্যক্তি মানে কি পূর্ব কাজ পূর্ব কাজ মানে একেবারে আগে এর অনেক হ্যাঁ। আগে অনেক দূর অনেক দূর হলে তো কাজ হবে না তো এখানে সব হ্যাঁ, সব কিছু হ্যাঁ, করতে পারি না ওকে মানে যদিও যদিও নিজ সব না নয় কিন্তু আর্য ধাতুক তো আর্য ধাতুক মানে মানে কি শেষ যে কোনো প্রত্যয় ধাতু হ্যাঁ। মানে যে প্রত্যয় যে প্রত্যয় ধাতু থেকে ধাতু পর বিধান হয় আর তিন হয় ওটা সংজ্ঞা আর ধাতু থেকে ধাতু পর বিধান হবে কিন্তু তিনশিত নয় তাহলে আর ধাতু স্যার সংজ্ঞাটা একবার বলবেন হ্যাঁ সার্বধাতুক আর আধাতুক মানে ধাতু থেকে ধাতু মানে যত যত যত প্রত্যয় ধাতু পর বিধান হয় ও সমস্ত কিছু আর্ধ ধাতুক অথবা সার্বধাতুক হয় আর্ধ ধাতুক অথবা সার্বধাতুক শুধু বলা যাবে যখন ধাতু থেকে বিধান হবে ধাতু থেকে আর মানে প্রাতিপদিক প্রাতিপদিক হলে তো এরপরে যে প্রত্যয় হবে ওটা সাব অথবা আমরা বলি না ধাতু থেকে ধাতু ধাতুভ্যহ यावन्तः प्रत्ययाः विधीयन्ते ते सर्वे आर्धधातुकाः अथवा सावधातुकाः सन्ति धातु पोर् प्रत्ययविधान् होय् ओटा तिंसित् सावधातु सूत्रद्वारा यदि ओ सूत्र तिङ् अथवा सित् तावले सावधातु और यदि প্রত্যয় যদি ধাতু থেকে ধাতু পরে ধাতু পরে বিধান হচ্ছে কিন্তু টেং অথবা শীত নয় তাহলে ধাতু মানে ধাতুর পরে বিধান হচ্ছে তিন শীত নয় সেটা হলো আর্ধধাতু হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ সেজন্য এনিচ এনিচ প্রত্যয় টেং ও নয় আর ও নয় সেজন্য আর্ধধাতু হ্যাঁ, ঠিক আছে আর তারপরে উপদা উপদা মানে কি এখানে সূত্র আছে হ্যাঁ বলো পড়ো হ্যাঁ অন্তিম বর্ণ তসমাৎ পূর্ববর্ণস্য উপধাসঙ্গা ভবতি বলেছে যে বর্ণ সমুদায়ের যে অন্তিম বর্ণ সেই কর্মের যে পূর্ববর্ণ তার উপধাসংজ্ঞা হয় সংজ্ঞা সূত্রম অল পঞ্চমন্তম অল হলো পঞ্চমন্ত পদ অন্যাক পঞ্চমন্তম অন্যাক পঞ্চমন্ত পদ পূর্ব প্রথমান্তম পূর্ব প্রথমান্তম পদ উপধা প্রথমান্তম উপধাওদ প্রথমান্তম পদ অনেক পদমিদম সূত্রম স্যার অনেক পদমিদম সূত্রম মানে অনেক পদমিদম সূত্র এই সূত্রে এই সূত্রে অনেক পদ আছে শুধু এক আচ্ছা অনেক এই সূত্র অলঙ্কার টুটে উপজাতে অনেকগুলো সূত্র রয়েছে সূত্র স্বয়ং সম্পূর্ণ অন্তেয়াত আলাহা পূর্ব উপধা সূত্র স্বয়ং সম্পূর্ণ হয় যখন অন্তর অন্তে যে অলটা থাকে সেই অন্তের না অন্তর যে অল তার পূর্বে উপধার মানে এখানে সেই বুদ্ধাটুর যদি কথা আমরা দেখি সেই বুদ্ধাটুর ধয়ের যে আগে যে উকার সেটা হলো উপধার হ্যাঁ ঠিকই আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো পড়বো পরেরটা চূড়াদিগরেটা আবার বলো শুনিনি ওটা ঠিক আছে স্যার যেটা বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ঠিকই বলেছো ঠিকই বলেছো এটা সংজ্ঞা সূত্র অলন্ত্যাত পূর্ব উপধা অন্ত্যাত আল্লাহ পূর্ব উপধা মানে উপধা মানে কি ওটা দেওয়া হলো ওকে তারপরে ধৃতিবন ধৃতিবন পড়ো চূড়াদিগণে এই সূত্রের প্রসক্তি হয় চুর থেকে চৌড়ায়াতি আচ্ছা এখানে তো উপটা হলো ইকার তো এটা আবার লঘু আছে তাই এর গুণ হয়েছে গুণ হচ্ছে চৌড়াইয়াতি হচ্ছে তাই বলছে যে চূড়াদি গেল এই সূত্রে প্রশক্তি আছে তবে ঘুষ বিল গানে সার্বধাতুক আর্ধধাতুকয়োহ ইতি সূত্রস্য प्रसक्तिः अस्ति किन्तु प्राप्तिर्न भवति चुराभिगणे धातु अङ्गे সার্বধাতুক আন্তধাতুকয়োহ এই সূত্রে থাকে কিন্তু প্রাপ্তি হয় না চূড়াদিগণে ইগন্ত ধাতবহ তু সন্তি পরন্তু তত্র ইগন্ত ধাতুষু বৃদ্ধির ভবতি চূড়াদিগণে ইগন্ত ধাতু থাকে কিন্তু ইগন্ত ধাতুতে বৃদ্ধি হয় না হ্যাঁ মানে প্রথম ভাগwidetildeতে পড়েছো চূড়াদি গানি ফুগণদল গফিশা সূত্র সরসক্তিই ওখানে ওখানে निमित्त কি চোর থেকে চোরই এটি ওখানে निमित्त কি লঘু কথা হ্যাঁ লঘু কথা লঘু কথা আর তৃতীয় আই কোনটা প্রতি আই निमित হবে হ্যাঁ নিচ ঠিকই বলেছ চোর নিচ চোরি হ্যাঁ। চোর নিচ চোরি তারপরে হ্যাঁ। চোরি শব্দটি সাবধাতুকাররা থেকে চোরে চোরে আতি আয়াদেশহ চোরিয়তি কিন্তু শুরুতে চোর আর অনিচ চোরি নূতন ধাতু এরকম এবং এরকম তুল ই তলি ঘুষ ই ঘষি তুদ ই তোদি ভিল ই ভেলি এ পুগন্ধ লঘুপদ এসেছে তারপরে মানে এই সব ধাতু এই সব ধাতুগুলো হলন্ত ধাতু চুর তুল তুদ ভিল সেজন্য হলান্ত ধাতু আর উপদায় এক বর্ণ রয়েছে এখনে তারপরে এখন লেখা আছে কি চূড়াদিগণে ধাতু অঙ্গে সার্বধাতুকার্ধাতুয়োহ এটি সূত্র সে প্রসক্তি কবে কিরকম ধাতু হতে হবে সার্বধাতু হ্যাঁ বলো ইগন্ত ধাতু হতে হবে হ্যাঁ হ্যাঁ ইগন্ত ধাতু হতে হবে তো সেরকম কিছু কিছু ধাতু আছে খুব বেশি নয় পাঁচ ছয় এরকম চূড়াদিগণে আছে হ্যাঁ, হ্যাঁ বলো এই সূত্রে প্রসক্তি হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রসক্তি প্রসক্তি মানে প্রসক্তি প্রসক্তি আছে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, প্রাপ্তি হবে না মানে ও সূত্র তৈরি হবে কাজ করার জন্য তৈরি আমি তৈরি আমি সাবধাতুক আদিহ আমি সূত্র আমি সাবধাতুক সূত্র আমি তৈরি কাজ করার জন্য তৈরি কাজ করতে আসব কিন্তু এক অন্য সূত্র আছে অচয়নীতি हे बाधक सूत्र है माने ए अपवाद सावधातु धातुयोः ওখানে কাজ করলে আচয় এটি নিষ্প্রয়োজন হয়ে যাবে হ্যাঁ यथा यथा यथा প্রীতিবন প্রীতিবন পড়ো প্রীতিবন আচ্ছা, यथा चयने আচ্ছা যেমন বলছে চিন ধাতু যেটা চয়ন অর্থে ব্যবহৃত চয়ন করা অর্থে চয়ন কি চূড়াদিগণীয় ধাতু তো চি যোগ নিচ এবার সূত্র হচ্ছে যে অচ ইতি ইত্যানেন বৃদ্ধি আদেশ নতু গুণ মানে তো আমরা তো আগে দেখলাম যে চি তো এটা লঘু উপধা রয়েছে আবার পরে দেখছি যে নিচ রয়েছে মানে আর্ধ ধাতুক রয়েছে না না আচ্ছা আচ্ছা এখানে শেষে ইয়াকার আচ্ছা, আচ্ছা আচ্ছা তাহলে এটা কি ধরনের ধাতু লঘুপদ নয় আচ্ছা তা লঘু পঠে যদি না হয় চি ধাতু সাথে হ্যাঁ। কি ধরনের ধাতু হচ্ছে ধাতু হচ্ছে চি চি ধাতু হ্যাঁ চি ধাতু তাহলে এটা যদি লঘুপথ না হয়ে থাকে এটা আকারান্তও নয় আবার ওই যে ধাতুগুলো দেখেছিলাম সেই ধাতুগুলো কি ধরনের ধাতু হচ্ছে তার জন্য পরে নিচ রয়েছে না না না এক মিনিট ও ওটা তুমি যেটা বলছো ওটা ফুক ফুক আগমের জন্য ফুক আগমের জন্য আকারান্ত অথবা এই পাঁচটি ধাতুগুলো এখানে ফুক আগম হবেই না এখানে চূড়া দ্বিগুণীয় ধাতু হিসেবে কিটাকে ধরছে তো তাহলে মানে যে যে কোনো যে কেউ যে কেউ যে কেউ ধাতু চূড়াদিগণে রয়েছে ও সমস্ত সমস্ত ধাতুগুলোর পর নিচ হবেই মানে হ্যাঁ। আচ্ছা। আমি দেখাচ্ছি না এখানে আমি লিখিনি কিন্তু এইরকম আছে যে কোনো যে কোনো ধাতু খাল ক্ষাল এটা এটা এখানে এখানে ছি ধাতু ইগন্ত ধাতু উপদা লঘু উপদা ধাতু নয় ইগন্ত ধাতু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ইগন্ত ধাতু চূড়াদিগণী ইগন্ত ধাতু আচ্ছা তাহলে তাহলে এখানে বলছে যে কি না অচ্চ ইতি ইতিয়ানেন বৃদ্ধি আদেশ না তো গুণ আহা আচ্ছা মানে- তাহলে মানে এখানে সাব ধাতু ধাতুগুহ আসবে তৈরি হচ্ছে কিন্তু হুম কিন্তু প্রাপ্তি হবে না হুম আচ্ছা মানে সার্বধাতু কার্যধাতু করহ এর প্রসঙ্গ আসবে কিন্তু প্রাপ্তি হবে না হ্যাঁ, মানে, মানে এর কন্ডিশনটা হচ্ছে আপনার এটাতে আর্ধ ধাতু পরে রয়েছে আর এটা ইগন্ত ধাতু মানে এই কারণবশত সার্বধাতুক আর্ধধাতুক সহ এই সূত্রে প্রসক্তি হচ্ছে কিন্তু অচ ইনিটি এই সূত্রটা বাধা দিচ্ছে তাকে এটা এই সূত্র দ্বারা কি হচ্ছে বৃদ্ধি আদেশ সহ মানে বৃদ্ধির আদেশ হচ্ছে নত গুণ গুণ হচ্ছে না আচ্ছা দিয়ে কি হচ্ছে সি যোগ টি দিয়ে সেখান থেকে হচ্ছে নিচের ইটা থাকলো আর সি এর ইকারের জায়গায় ওই হলো ওই আদেশ হলো আচ্ছা সন্ধি আই আদেশ সহ মানে ওই ওই জায়গায় আই হলো দিয়ে চাই দিয়ে ই চাই দিয়ে সেখান থেকে আপনার সব প্রত্যয় করেছে চাই আই আর কি আচ্ছা ঠিক আছে তো হুম হুম হুম স্যার ঠিক আছে হ্যাঁ মানে এখানে আমরা বলছি যে চুরাদিগণে পুগান্ত পুগান্ত শিক্ষা অনেক জায়গায় হয় উদাহরণগুলো আমরা দেখেছি আর সাউ ধাতুক আদে যদিও প্রসক্তি হয় কিন্তু অবসর মানে সুযোগ পাওয়া যায় না মানে মানে পরে আস পরে হবে একবার যখন ধাতু তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল তখন সব নিয়ে সাবধাতু আধাতু কাজ হবে চাই চাই চাই সব এখানে হবে এখানে হবে এখানে হবে হ্যাঁ এখানে সার্বধাতু ধাতু হবে হ্যাঁ ওখানে হবে কিন্তু ধাতু সোজা যে মূল ধাতু চি ওখানে হবে না ওকে তারপরে এখন দীপায়নি বোন বুঝেছ তো হুম এক মিনিট দীপায়নি হ্যাঁ, বোন ওকে তাহলে শেষের ভাগ দৃঢ়িবন দৃঢ়িবন এবমেব এরকমই প্রেরণার্থে নিজ প্রত্যয়ে পদে এরকমই প্রেরণা অর্থে নিজ প্রত্যয় পরে থাকলে উদাহরণকে দেওয়া হচ্ছে পারে বৃদ্ধি আদেশ করে ইকারের মানে নিয়ের ইকারের বৃদ্ধি আদেশ করে এখানে না তো গুণা হয় গুণা হবে না দিয়ে মানে অটোনিমিটি সূত্র অনুযায়ী গুণ হচ্ছে না বৃদ্ধি আদেশ হচ্ছে তো ইকারের বৃদ্ধি হলো ওই তো হয়ে গেল নই ইয়েস নিচের জায়গায় ই আসলো কারণ চ কারটা চলে যাচ্ছে হালান্তিয়াম দিয়ে আর নকার যাচ্ছে চুটু দিয়ে তারপরে যে সন্ধি করে আয় আদেশ হচ্ছে ওই জায়গায় দিয়ে নাই হচ্ছে তারপরে না ই এবারে যোগ সব যোগ কি নাই আসছে ঠিক আছে এখন কেন এখানে সূত্র কি বলছে যে আচ্ছা হা পঞ্চমী আচ্ছা হা পঞ্চমী আচ্ছা ইউনিটি সপ্তমী তো ইউনিট এখানে णकारः इत्यस्य सः णिट् णिट् प्रत्यये हवा कारणे एतानि सावधातुकादयातयोः सुযোग् भावना যখন হওয়ার কারণে হ্যাঁ হ্যাঁ স্যার বলছি যে ওই সূত্রটার অর্থটা একটু বলে দিলে একটু ভালো হতো সূত্রের অর্থটা হ্যাঁ হ্যাঁ মানে অজান্ত ধাতু হলে அஜெண்டாட்டோலே அனிட் அது ஐட் ப்ரோட்டே ஏ அனிட் ஆகலை விச் হবে সেরকম আচ্ছা ઓટ્યુ કો સોશિયાતે સર කොහොંเดතනම් ආවෝ বলবেন আচ্ছা મીકે আচ্ছা મીকি છોටા আচ্ছা યુનિટી আচ্ছাハ पंचमी યુનિટી ہفتમી এখানে আমি দিইনি কারণ এই শুরু শুধু মানে আসলে প্রারম্ভিক স্তরীয় পাঠ এখানে গুণ মানে কি সূত্র সহিতা দৃষ্টি আমি আমি যদি হ্যাঁ রাখতে পারি অচয়নীতি সম্পূর্ণ অর্থ রাখতে পারি কিন্তু এই বিষয় আসলে নয় কিন্তু হ্যাঁ রাখতে পারি ওকে আচ্ছা। তাহলে দীপায়নি বন দীপায়নি বন বলো ভূ হ্যাঁ। বৃদ্ধি আদেশ এখানে বৃদ্ধিটা গুণ আদেশ হবে না এখানে বৃদ্ধি আদেশ হবে চটা দিয়ে আর নিচে যে রসিকারটা সেটা চুটু দ্বারা লোপ হবে আসবে হলো গুণ আদেশ করে আসবে ভৌ মানে হ্যাঁ ভৌ যোগ ই এবার সন্ধি ভিতরে হ্যাঁ, কোনটা আদেশ গুণাদেশ গুণাদেশ হবে না বৃদ্ধি আদেশ হবে ভুল বললাম হবে না বৃদ্ধি আদেশ করে হৌ হবে চটা হলো চটা হলন্তম দ্বারা আর রসিকাটা হলো ইয়ে, সূত্র দ্বারা হয়ে গিয়ে থাকবে শুধু রসি মানে সন্ধি হবে ভোযোগী সন্ধি এবার ভো স্থানে স্বরে আবাদেশ তাহলে ভজ আপ কি তাহলে হবে ভাব যোগ কি এবারে হবে ভাবি এবার ভাবি সব সবটি সবটা আসবে কর্তরি সব থেকে আর আর সরি টিটা আসবে কি পিঙ্খিত সর্বধাতুকম থেকে হ্যালো না না থিংস কিংশিত সার্বধাতুকম দ্বারা সার্বধাতুক সংজ্ঞক কিন্তু টি টি বিবক্ষায়াম লট প্রথম তো লট হবে আর তারপরে টিপটাস টি তে আছে আসবে টিপটাস টি তে সূত্র আছে বুঝতে পারলাম না স্যার কেটে গেল আচ্ছা তো ভাবি এবার সবটা ওই ভাব ভাবই অতি ভাব অতি ভাব অতি হ্যাঁ সপেক্ষানে অয় ভাব অয় ভাব অয় অতি সবটা সবটা লোপ হ্যাঁ, হয়ে যাবে তারপর ভাবি শপ শপ সকার পকারে হয় সংজ্ঞা লোপশ্চ ভাবি অতি হ্যাঁ। তো মূল মূলে থেকে ভু নিচ এখানে চৈনিটি দ্বারা বৃদ্ধি আদেশ হবে ভৌ ই এখানে ভৌ ই এখানে চৈবায়াবহ সন্ধি কাজ করে আবাদেশ হবে ভাব অবস্থানে আবাদেশ ভাব ই তো বর্ণমানে ভাবি শব্দি এখানে শব সকার হয়েছে সংজ্ঞা লোপশ্চ ভাবি অতি এখানে কোনটা সূত্র হবে হ্যাঁ। মানে গুণ কাজ এখানে গুণ গুণ হবে হ্যাঁ। ভাবি ভাবি আ এখানে কোনটা সূত্র হবে ভাবি হ্যাঁ ধৃতিবন বলো ধৃতিবন সার্বধাতুক অর্ধধাতুক হ্যাঁ। এখানে হ্যাঁ। হ্যাঁ, ধৃতিবন বলো তাহলে হ্যাঁ সার্বধাতুক অর্ধধাতুক সূত্র অনুযায়ী সব মানে শীত মানে সাবধাতু পরে থাকায় ইকারের গুণ হয়ে ভা একার হলে ভাগে অতি এরকম হচ্ছে তারপরে যেহেতু পরে অত আছে অ আছে তাই একারের স্থানে অয় হচ্ছে ভাগাই অতি ভাগাই অতি আছে আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে তারপরে তুমি বলো ক্রীড়াতু ক্রিয়োগ নিত এখানে বৃদ্ধি আদেশ হচ্ছে গুণ হচ্ছে না দিয়ে ক্রি রিকারের গুণ হয় বৃদ্ধি হয় আর দিয়ে কার যোগ নিচের জায়গায় ই হচ্ছে অনুবন্ধ লোপ করে কারি কারি লোক সব ইয়োগটি এখানে সাপের হাতে কাঠের হাতে করে অনুযায়ী কা ইকারের গুণ হচ্ছে দিয়ে কারে হচ্ছে আহ ইয়াতি এটাই বায়াবহ ধারা তারপরে কারাই ইয়াতি কারায়তি ঠিক আছে তিনাম তিনান্তপ্রকরণে গুণবিধায়ক তৃতীয়দ্বয়মস্তি তিনান্তপ্রকরণে গুণবিধায়ক দুটি সূত্র আছে সার্বধাতুক আর্ধধাতুকয়োহ পুরান্ত লঘুপথস্য চ এই দুটো সূত্র ইদানিং সূত্র অতি পরিচয় জাত এখন সূত্র দুটির পরিচয় পাওয়া গেল ওকে ভালো হয়ে তাহলে আমাদের রাত আমার হ্যালো ওকে হ্যাঁ হয়ে গেছে যে কোনো জিজ্ঞেস স্যার একটাই সমস্যা রয়ে গেল আমি আজকে ক্লাসটাতে মানে পুরো কেটে কেটে কেটে কেটে ক্লাসটা হলো স্যার রেকর্ডিংটা ঠিক করে মানে হবে তো ওকে শুনবে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং শুনবে ওকে পুরোটাই কেটে কেটে গেল মানে নেটওয়ার্কের প্রবলেম কিনা জানি না পুরোটাই বেশিরভাগটি কেটে কেটে গেল মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো শুনতেই পাইনি ভালো করে ওকে ওকে ভালোভাবে শুনবে তারপর রেকর্ডিং পাওয়া যাবে ওকে ওকে আচ্ছা, তাহলে ওকে তাহলে ভালো থাকাও নমস্কার আগামী সপ্তাহে দেখো হ্যাঁ স্যার